হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি সে যে আমার কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা প্যারা নবী प्यारा नबी प्यारा नबी प्यारा नबी হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি সে যে আমার কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী যার প্রেমেতে ফুল খুশবু ছড়ায় যার আলোতে কুল আধার লুকায় যার প্রেমেতে ফুল খুশবু ছড়ায় যার আলোতে কুল আধার লুকায় সেই নামের মালা গেথে সেই নামের মালা গেথে যাই আমি নিরবধি নিরবধি প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি সে যে আমার কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী হৃদয় মাঝে স্বপ্ন আশা পাই যেন রাসুলের ভালোবাসা হৃদয় মাঝে স্বপ্ন আশা পাই যেন রাসুলের ভালোবাসা রোজ হাসরের বিচার দিনে রোজ হাসরের বিচার দিনে তার বিনা নিজে গতি নিজে গতি প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি হৃদয়ে কেছি যার ছবি যার প্রেমে কবিতা লিখে কবি সে যে আমার কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী প্যারা নবী সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন সাইফুদ্দিন আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের অনবদ্য অ্যালবাম অসহায় যোগাযোগ zero one seven three seven six two six four seven two আর ধারাবর্ণনা ছিলাম আমি আতাউল্লা নুরি সুপ্রসোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ